আল্লাহ সুবহান কোরআনে বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমানির রহিম আর রহমানির রহিম মানে পরম করুণাময় ও দয়ালু আপনি বলবেন মানুষ তো দয়ালু মানুষের মধ্যেও দয়া থাকে মানুষও দয়া করে কিন্তু না মানুষের দয়ার সাথে আল্লাহর দয়ার পার্থক্য রয়েছে আপনার দয়া পাওয়ার জন্য আমাকে এখানে অনুনয় বিনয় করতে হয় যে আমি এত শতক জমি কিনবো আমাকে কিছু টাকা দান করেন এই অনুনয় বিনয় করার পর আপনার অন্তরে দয়া জাগ্রত হয় এক গেল এটা দুই যদি আপনার অন্তরে দয়া জাগ্রত হয় তাহলে আপনি দিবেন কিনা সন্দেহ আছে দিলে একদিন দিবেন দুই দিন দিবেন তিন দিন দিবেন তারপরে আর দিবেন কিনা প্রতিদিন দিবেন কিনা সন্দেহ আছে তিন যদি আপনি টাকা দিয়েও দেন যদি আপনি দয়া করে আল্লাহর রাস্তায় দান করেও দেন সহযোগিতা করেও দেন তিন তাহলে একদিন আপনি খোটা দিবেন খোটা দিবেন কিনা সন্দেহ আছে আমাকে দশ হাজার টাকা দিয়েছেন দশ বছর পরে বলছেন আরে আমার টাকা নিয়ে তুই এত বড় হয়েছিস আর আজকে আমার কথা শুনিস না এর নাম খোটা দেওয়া এটা হচ্ছে মানুষের দয়া কত নিম্নমানের দয়া কত জঘন্য দয়া কত নিকৃষ্ট দয়া যেই দয়া পাওয়ার জন্য অনুনয় বিনয় করা লাগে অনুনয় বিনয় করার পর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে পেলে খোটা দিবে কিনা সন্দেহ আছে এত নিকৃষ্ট দয়া আর আল্লাহর দয়া হচ্ছে অসীম মহান আল্লাহ সুবহান দয়া এত সীম এত মহান যে একটা হাদিসি তার জন্য যথেষ্ট যে কেউ যদি আল্লাহর দরবারে কিছু না চায় তাহলে আল্লাহ সুবহান তালার রাগ করেন এই বাক্যটার ওজন কোটি কোটি মন এটা আপনাকে বুঝতে হবে এই বাক্যের ওজন মানুষ বুঝে না মানুষ মানুষের দ্বারে ভিক্ষা করে মানুষ মানুষের দ্বারে প্রয়োজনের জন্য যায় হাত পাতে মানুষ দিবে কিনা সন্দেহ আছে দিলে খোটা দিবে কিনা সন্দেহ আছে তারপর ওই নিকৃষ্ট মানুষের দয়া পাওয়ার জন্য মানুষ মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় অথচ যে আল্লাহ অপেক্ষায় আছেন সে শাসমানে নেমে আসেন ডাকতে থাকেন হালমিম মুস্তাকফের কেউ কি আছে ক্ষমা প্রার্থনা চায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব কেউ কি আছে রুজি চাই রিজিক চাই আমি আল্লাহ তাকে রিজিক দিব এইভাবে যে আল্লাহ শেষ আসমানে নেমে ডাকতে থাকেন অপেক্ষায় থাকেন কখন বান্দা আমার দরবারে দুই হাত উঠিয়ে চাইবে সে আল্লাহর দয়ার সামনে সে আল্লাহর অনুগ্রহের সামনে মানুষের ভাগ্য হয় না দুটি হাত উঠিয়ে আল্লাহর কাছে কিছু চাইবে এর চেয়ে হতভাগা মানুষ আর হতে পারে না সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুবাহ দরবারে হাত উঠিয়ে আপনাকে চাইতে হবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সীতা আনা আলী যদি তোমার পায়ের জুতার ফিতাও হারিয়ে যায় তাহলে সেই জুতার ফিতা কার কাছে চাও আল্লাহর কাছে আমাদের দেশে একটা খারাপ সংস্কৃতি দেখবেন জঘন্য সংস্কৃতি বাপ মারা গেছে দোয়া করার জন্য হুজুরকে নিয়ে যাও কোরআন খানি করাও কোরআন খতম করাও অমুক হয়েছে হুজুরের কাছে এসে দোয়া চাও হুজুরকে বলো হুজুর আপনি দোয়া করে দেন হয় না হয় না হয় অথচ ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট কোনো লিঙ্কের প্রয়োজন হয় না প্রধানমন্ত্রীর কাছে যোগাযোগের জন্য এমপির কাছে যোগাযোগের জন্য লিঙ্কের দরকার হতে পারে এই লিঙ্কের নাম দিয়ে পীরের ব্যবসা চলে যে আল্লাহর দরবারে তুমি একাই পৌঁছতে পারবা তুমি তো অনেক গুণাহগার পীরের মাধ্যমে আল্লাহর কাছে যাও পীরের তরিকায় আল্লাহর কাছে যাও আছে না নাই আছে এটা হিন্দুদের কাছ থেকে এসেছে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এসেছে ইসলামে আর অস্তিত্ব নাই ইসলামে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি ডাইরেক্ট সরাসরি আপনার কি প্রয়োজন যত বড় গুনাহগার হন যত বড় পাপিষ্ট হন পাপে দুনিয়া ভর্তি করে দেন তারপরও দরজা লাগিয়ে অন্ধকার রাতে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদেন আল্লাহ আপনার কথা শুনবেন অবশ্য অবশ্যই শুনবেন এটা ইসলাম এখানে আপনার সাথে আপনার প্রতিপালকের সম্পর্ক ডাইরেক্ট কোনো মাঝখানে কোনো পীরের দরকার নাই কোনো অলিয়া অলিয়ার দরকার নাই আপনি সরাসরি আল্লাহর বান্দা আপনি সরাসরি আল্লাহর দাস যা চাওয়ার সরাসরি আল্লাহর দরবারে চান নিজেকে আল্লাহর দরবারে এভাবে ছোট মনে করবেন না আল্লাহ পৃথিবীতে যত মানুষ আপনাকে ভালোবাসে যে যতই ভালোবাসুক না কেন যে যতই আদর করুক না কেন তারপরেও রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের ভাষায় একটা মা তার সন্তানকে যতটা না ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বেশি ভালোবাসে আল্লাহর এই ভালোবাসা বুঝার চেষ্টা করুন নিজে আল্লাহর কাছে ফিরে যান নিজে আল্লাহর দরবারে হাত উঠান কোনো পীর উলিয়া উলিয়ার দরকার নাই সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহর দয়ার কথা যে আল্লাহর গুণের কথা যে আল্লাহর গুণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম তার উদাহরণ দিতে গিয়ে বলেছেন রহমানুর রাহিম আল্লাহর দয়ার কথা আল্লাহর অসীম অপরিসীম দয়ার কথা আল্লাহর আরো গুণাবলীর কথা বলতে পারি কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য সেগুলোর দিকে এগিয়ে যাচ্ছি না এই বলে সামনে আগায় যে আপনি আল্লাহর গুণা গুণাবলীকে কিভাবে আয়ত্ত করবেন ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলতেছেন আল্লাহর গুণাবলীকে আয়ত্ত করার পদ্ধতি এক আল্লাহ সুবাহ যত নাম রয়েছে সব নামগুলোকে মুখস্থ করে নিতে হবে দুই প্রত্যেক নামের অর্থকে হৃদয়ঙ্গম করতে হবে হৃদয় দিয়ে অনুভব করতে হবে হৃদয় দিয়ে প্রত্যেক নামের অর্থকে বুঝতে হবে যে আল্লাহ সুবহান জ্ঞানী কেমন জ্ঞানী আল্লাহ সুবহান সুরা নামের উনষাট নম্বর আয়াতে বলছেন এই সারা পৃথিবীর মধ্যে সমুদ্রের গহব্বরে উপরে যত ধলিকণা বালিকণা যা কিছু আছে প্রত্যেক কিছুর জ্ঞান কার নিকটে রয়েছে আল্লাহ সুবহান ও তালার নিকটে রয়েছে এইভাবে আল্লাহর প্রত্যেক গুণকে হৃদয় দিয়ে অনুভব করুন অর্থ বুঝুন তিন আল্লাহ সুবহান ও তালার নামের ইবাদত করতে হবে কিভাবে আপনি আল্লাহ সুবহান ও তালার নামের ইবাদত করবেন আল্লাহ সুবহান ও তালার নামের ইবাদত করার পদ্ধতি দুইটা এক যখন আপনি স্টলে বসে আড্ডা দিচ্ছেন অন্যের গিবত করছেন অন্যের অপবাদ দিচ্ছেন তখন আপনার মাথায় আসতে হবে ইন্নাল্লাহ সামির এখন এই পৃথিবীতে ছয়শো কোটি মানুষ একসাথে যা কিছু বলছে প্রত্যেকের কথা আল্লাহ একসাথে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন তার নাম সামির আমি যে গিবত করছি এটাও আল্লাহ শুনতে পাচ্ছেন অতএব আমি গিবত করব না এটা হচ্ছে আল্লাহর নামের উপর ইবাদত করা জেনায় লিপ্ত হতে যাচ্ছেন ফোনে কথা বলছেন ভাবুন আল্লাহ সুবহানাহু সবকিছু দেখতে পান ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আমি সেই বাসির রব্বুল আলমিনকে ভয় করি আমি গোপনে জেনায় লিপ্ত হব না এই মর্মে আপনি জেনা থেকে ফিরে চলে আসেন এর নাম হচ্ছে আপনি আল্লাহর নামের উপর ইবাদত করছেন আল্লাহ সুবাহানহ নামের উপর ইবাদত করার আরেকটা ধরন হচ্ছে যখন যে বিপদে আছেন সেই বিপদকে সামনে রেখে আল্লাহকে ডাকুন যখন দয়ার দরকার তখন দয়া দিয়ে ডাকুন এ রহমান ইরহাম আলাইয়া হে রহমান দয়া করেন যখন ক্ষমার দরকার আল্লাহ আফুবুন তোহেবুল আফুয়া হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো যখন আল্লাহর যে দয়ার দরকার তখন সেই দয়া দিয়ে আল্লাহকে ডাকুন সম্মানিত উপস্থিতি আয়াতের দ্বিতীয় অংশ তাদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নামে ইলহাদ করে ইলহাদ করা মানে আল্লাহর নামে অন্যায় করা আল্লাহর নামের উপর অত্যাচার করা আল্লাহর নাম নিয়ে বাড়াবাড়ি করা সেটা কিভাবে সম্ভব এক আল্লাহ সুবাহ নিজেকে যা বলেননি সেটা আল্লাহর দিকে নিসবত করা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে হাদিসে বলছেন আল্লাহ নাম দিয়ে আমি আপনাকে ডাকছি আপনি নিজের জন্য রেখেছেন অথবা আপনি পবিত্র অবতীর্ণ করেছেন অথবা আপনি আপনার নবী শিখিয়ে দিয়েছেন এই হাদিস প্রমাণ করে যে আল্লাহর নাম রাখার অধিকার একমাত্র আল্লাহ সুবাহ রয়েছে যে নাম আল্লাহ পবিত্র কোরআনে বলেননি যে নাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে বলেননি সে নাম যদি কেউ আল্লাহর দিকে নিষ্পত করে তাহলে সে আল্লাহর নামের সাথে হাত করলো আল্লাহর নামের উপর অত্যাচার করলো মহা গুনাহে লিপ্ত হলো কেউ যদি আল্লাহকে খোদা হাফেজ বলতে চায় তাহলে খোদা বলার আগে তাকে প্রমাণ দিতে হবে এই খোদা শব্দটা কোরআনে এবং হাদিসে কোথায় আছে যদি না থাকে তাহলে কেউ যদি খোদা বলে তাহলে নিঃসন্দেহে সে গুণাগার হবে অনেকেই ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে ভুল বুঝেন যে ভগবানও হিন্দুরা যে ভগবানকে ডাকে যে শ্রীকৃষ্ণকে ডাকে সবাই আল্লাহকে ডাকে বিভিন্ন নামে হতে পারে কিন্তু আমার এবং আপনার অধিকার নাই যে আমি আল্লাহকে ভগবান বলবো আমি আল্লাহকে শ্রীকৃষ্ণ বলবো আমি আল্লাহকে খোদা বলবো একমাত্র আল্লাহ সুবহানাহ তাআলা যে নাম দিয়েছেন যে গুণাবলী দিয়েছেন এই নাম এবং গুণাবলীর বাইরে আল্লাহ সুবহানাহ তাআলাকে ডাকার কোনো সুযোগ নাই দুই আল্লাহ সুবহান তারা তার নিজের জন্য যে নাম রেখেছেন এই নাম অন্য কাউকে দেওয়া যাবে না আল্লাহ নিজেকে মুগিজ বলেছেন আপনি পীর আব্দুল কাদের জেলানিকে গাউসুল আজম বলেন বিপদ থেকে উদ্ধারকারী গাউসুল আজম মানে যে বিপদ থেকে উদ্ধার করতে পারে এটা আল্লাহর গুণ আল্লাহ সুবহান তারা তার নিজের জন্য যে গুণ ধারণ করেছেন যে সিফাত ধারণ করেছেন এই গুণ যদি আপনি পৃথিবীর কাউকে দেন পৃথিবীর কাউকে ওই নামে ডাকেন তাহলে আপনি আল্লাহর নামের সাথে ইলহাদ করলেন দিন আল্লাহ সুবহানাও তাআলা তার নিজের জন্য যা বলেছেন তা আপনাকে ওইভাবেই স্বীকার করতে হবে যেভাবে আল্লাহ বলেছেন যেমন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের সাত জায়গায় বলেছেন আর রহমান ও আলাল আরশিস্তাওয়া রহমান কোথায় আল্লাহ কোথায় আরশে আপনি যদি বলেন আল্লাহ সে নয় সর্বত্র বিরাজমান তাহলে আপনি ইলহাদ করবেন আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন আল্লাহ নিজের জন্য যে নাম রাখেননি আপনি জোর করে আল্লাহকে সেই নামে ডাকতেছেন খোদা বলে আর আল্লাহ তার নিজের জন্য যে গুণাবলী সাবেত করেছেন আপনি জোর করে আল্লাহর সেই গুণাবলী অস্বীকার করতেছেন যে না আল্লাহ আরো সে নাই আল্লাহ সর্বত্র বিরাজমান এর চেয়ে নিকৃষ্ট মুসলমান কি হতে পারে